আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ হামদ শাকিরিন ওসলি ওসাল্লিম আলা রসুলহিল আমিন ওয়ালা আলহি ওসহাবতিহি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন কাছে এবং দূরে দেশে ও প্রবাসে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন মাহিরাম জানের প্রতিটি মুহূর্তে আপনারা ইবাদাত বন্দেগী কোরআনে কারিম তেলাওয়া নফল সালাদ তারপরে অন্যান্য জেকের আজকার তসবি তাহলিল দান সাদাকা প্রত্যেকটি মুহূর্ত আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বাদাতের ভিতরে আপনারা কাটানোর চেষ্টা করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন দর্শক আমরা আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সামনে তা হচ্ছে কিয়ামুল্লাইল পবিত্র মাহি রমজানের গুরুত্বপূর্ণ একটি আমল কিয়ামুল্লাইল সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বিষয়টির সাথে আমরা অনেকে পরিচিত আবার অনেকে হয়তো আমরা বুঝে উঠতে পারছি না যে বিষয়টা আসলে কি বিষয়টি হচ্ছে কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো দণ্ডায়মান হওয়া লাইল শব্দের অর্থ হচ্ছে রাত রাতের বেলা দণ্ডায়মান হওয়া তার মানে রাত্রিকালীন নামাজ রাত্রিকালীন এবাদাহ এই রাত্রিকালীন নামাজ বা সালাত বলতে আমরা পাঁচ অক্ত সালাতের বাহিরে এটা আমরা বুঝবো অর্থাৎ রাতে আমরা যে নফল যে সুন্নাহ নফল যে এবাদাত আমরা অতিরিক্ত যে এবাদাতগুলো আমরা করি সে এবাদাত কি এখানে মূলত ইন্ডিকেট করা হয়েছে কেয়ামুল লাইল বা নফল নামাজ হিসেবে দর্শক আমরা সেই বিষয়টির উপরে আজকের ইনশাল্লাহ তারা আলোচনা করার ইচ্ছা পোষণ করছি আল্লাহ তালার কাছে আমরা তৌফিক কামনা করছি ওয়ান ওয়ানাতাওয়াক্কালু আলাই হাসবি আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল আমাল মৌলা ওয়ানি আমাল নাসির আল্লাহ আরিল হাক্কা হাক্কা ও ওয়ারজুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবাহু ইয়া রাব্বুল আলামিন সুপ্রিয় দর্শক আমরা প্রথমেই আপনাদেরকে জানাই যে কেয়ামুল লাইলটা আসলে কি আমি একটু আগেই বলেছি কেয়ামুল লাইল মানে হচ্ছে রাত্রিকালীন সালাত রাত্রিকালীন নামাজ রাত্রিকালীন দণ্ডায়মান হওয়া আল্লাহ সুবাহানহুয়া এই এবাদাতটিকে এত বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন প্রিয় দর্শক কোরআনে কারিমে আমরা এত বেশি কোনো নফল ইবাদাতের ব্যাপারে এত বেশি কোনো গুরুত্ব দেওয়া হয়নি যেখানে আমরা জানি সুরায় মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন তার রসুলকে নির্দেশ দিয়েছেন ইয়া আইজুহালি মুজাম্মিল কম কমিল্লা ইল্লা কালিলা দাঁড়াও হে চাদর বস্ত্র আস্বাদনকারী ও চাদর আবৃতকারী কবিল্লা ইল্লা কালিলা তুমি রাতের অধিকাংশ দাঁড়াও একটু বাদ দিয়ে একটু বাদে তুমি রাতের অধিকাংশ দাঁড়াও দাঁড়িয়ে বাদাত করো আল্লাহ সুবাহ তার হাবিবকে রাত্রিকালীন সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন প্রিয় দর্শক তাহলেই বোঝা যাচ্ছে এখান থেকে কম শব্দটি এটি আমর আল আমরুল অজুব এটি রসুলের জন্য ওয়াজিব ছিল নবীজি তাহাজুদ নামাজ রাত্রিকালীন নামাজ তিনি সর্বদা আদায় করতেন এটি যে কত বড় মর্যাদাপূর্ণ কত বড় মর্তবাপূর্ণ সেটি আমার মনে হয় আমাদের আর ব্যাপক বিশ্লেষণ করার কোনো দাবি রাখে না যে তাহাজুদের সালাত রাত্রিকালীন নামাজ এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ নাবিজি সাল্লাহ আলী হিউসাল্লাম এই সালাত এত বেশি তিনি দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতেন দীর্ঘ সময় তিনি কেরাত করতেন দীর্ঘ সময় তিনি সেজদা করতেন দীর্ঘ সময় তিনি কেয়াম করতেন রুকু করতেন যে রাত একেবারে তিনি কাটিয়ে দিতেন সামান্য সময় তিনি বিশ্রাম করতেন অধিকাংশ সময় তিনি এই রাত্রিকালীন সালাতের ভিতরে তিনি কাটিয়ে দিতেন আল্লাহ আকবর যে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের জীবনে কোনো গুণা নেই যে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের জীবনে কোনো পাপ নেই যে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের জীবনে কোনো খাতা নেই সে আল্লাহর হাবিব রাত্রিকালীন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন আল্লাহ আকবর কেন আল্লাহ সুবাহ তারা বলেছেন আপনি এই তাহাজুদের নামাজ পড়ুন এই তাহাজুদের সালাত আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে মাকামে মাহমুদ আপনাকে আপনার সেখানে আপনার অবস্থান হয়ে যাবে সুপ্রিয় দর্শক রব্বুর আলমিনের কাছে সত্যিকারে যদি কোনো ব্যক্তি মর্যাদা পেতে চায় আল্লাহর কাছে যদি সে যদি প্রিয় বান্দা হতে চায় তাহলে কিন্তু তাহাজুদের কোনো বিকল্প নেই এই সালাতের কোনো বিকল্প নেই পৃথিবীতে আল্লাহর কোনো অলি আল্লাহর কোনো নেককার বান্দা আল্লাহর কোনো প্রিয় ভাজন কোনো ব্যক্তি তিনি প্রিয় ভাজন হতে পারবেন না তিনি আল্লাহর ন্যাক বান্দা হতে পারবেন না আল্লাহর বন্ধু হতে পারবেন না তাহাজুদের সালাদ আদায় করা ছাড়া দর্শক প্রশ্ন হতে পারে কেন আল্লাহ তো তাহাজুদের নামাজ আমাদের জন্য ফরজ করেন নাই আল্লাহ ফরজ করেছেন পাঁচক্ত নামাজ কেন আবার তাহাজুদের এত গুরুত্ব দেওয়া হচ্ছে দর্শক আসলে এটি বোঝার জন্য আমাদেরকে একটু সময় নিতে হবে দেখুন আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন কোম্পানির এমডি সাহেব আপনাকে বলে দিয়েছেন অথবা মালিক আপনাকে বলে দিয়েছেন তোমার টাইম শিডিউল হচ্ছে তোমার অফিস আওয়ার হচ্ছে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি হচ্ছে তোমার শিডিউল তোমার টাইম এই যে এই টাইমটাতে তুমি আমাকে সার্ভিস দিবে তো আপনি এই সময়টা সুন্দরভাবে অফিসে কাজ করেন আন্তরিকতার সাথে কাজ করেন আপনি মালিকের কোনো কাজের কোনো ব্যত্যয় ঘটান না সুন্দরভাবে আপনি ডিউটি পালন করেন কিন্তু পাঁচটা যখন বেজে যায় এর পরেও আপনি আবার ঘন্টা খানিক থাকেন অফিসে থেকে আরও কোনো কাজ আছে কিনা আরও কোনো অসমাপ্ত কাজ আছে কিনা আপনি সেটা একটু দেখার চেষ্টা করেন করার চেষ্টা করেন এবং মালিক যদি আপনাকে আরও কোনো কাজের যদি অর্ডার করে আপনি সেটি সানন্দে আন্তরিকতার সাথে সেই কাজটা আপনি করার চেষ্টা করেন আপনি বলুন তো আপনার মালিক আপনার উপরে খুশি হবেন কিনা নিশ্চয়ই আপনার উপরে খুশি হবেন সবাই যেটা করে তার চাইতে আপনার উপরে খুশি হবেন যেহেতু আপনি সবার থেকে এক্সট্রা কিছু সময় আপনি বেশি দেন আপনি কিছু সময় অতিরিক্ত দেন সেই জন্য মালিক আপনার উপরে অনেক বেশি সন্তুষ্ট হবেন এবং এই সন্তুষ্টির কারণে যখন ঈদের বোনাস দেওয়ার সুযোগ আসবে সবাইকে যে বোনাসটা দেওয়া হবে আপনাকেও সেই বোনাস দিবে কিন্তু আড়ালে আপনাকে কিন্তু এক্সট্রা একটা বোনাস আপনাকে দিবে যেহেতু আপনি আপনার মালিকের প্রতি অনেক বেশি সন্তুষ্ট আপনি বেশি আন্তরিকতার সাথে কাজ করেন প্রিয় দর্শক এটি যেমন আমরা পৃথিবীর হিসাব অনুসারে যখন আমরা এটা বুঝতে পারলাম ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুর আলমিন আমাকে দিয়েছেন ডিউটি আমার রোস্টার হলো পাচক্ত নামাজ আমার টাইম শিডিউল পাচক্ত সালাত ফজর জোহর আসর মাগরিব এসা আমি পাচক্ত নামাজ আদায় করেছি এটি হলো স্বাভাবিক সবার জন্য কিন্তু এরপরে যখন একজন কর্মচারী একজন আল্লাহর কর্মচারী একজন আল্লাহর গোলাম আল্লাহর একজন দাস যখন চিন্তা করলো যে না আমি পাচকদের ভিতরেই আমার টাইমটাকে আমি দায়িত্বটাকে কেন আমি সীমাবদ্ধ করব আমি এক্সট্রা আরও কিছু কাজ করব। তখন সে রাতের বেলা উঠে যায় দুনিয়ার সকল মানুষ যখন নীরবে নিবৃত্তি যখন ঘুমিয়ে পড়ে পৃথিবীর সমস্ত আদালতগুলো যখন বন্ধ হয়ে যায় মানুষের মানে কোলাহল যখন বন্ধ হয়ে যায় পৃথিবীর সমস্ত পশু পাখির কলরব চেঁচামেচি কিচিরমিচির সব যখন স্তব্ধ হয়ে যায় তখন আল্লাহর সেই বান্দা বিছানা থেকে তার গাটা উঠিয়ে দিয়ে একা উজু করে ঠান্ডা পানি দিয়ে উজু করে নীরবে নিবৃত্তি পরিবারের কেউ জানে না স্ত্রীকেও তিনি কষ্ট দেন না অন্য সন্তানদেরকে কষ্ট দেন না একাকি উঠে জায়নাবাসটি বিছিয়ে তিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান বিশ্বাস করুন প্রিয় দর্শক এই যে সালাদটি মানুষ আদায় করে এই সালাতের যে কত বড় মর্যাদা এ এত সহজ ব্যাপার না দুনিয়াতে আমি নামাজ পড়তে গেলে আরো দশজন দেখে বাহ উনি খুব নামাজি জুমার নামাজ পড়তে গেলে সবাই দেখে উনি খুব নামাজি এটি কিন্তু খুবই সহজ ব্যাপার একটা আর নামাজ পড়তে না গেলেই বা কেমন হয় মানুষ কি বলবে কিন্তু রাতের বেলা গভীর রাতে উঠে তাহার যদি নামাজের সময় দাঁড়ানো যেটা দেখার কোনো সুযোগ নেই কোনো মানুষ আপনাকে নামাজি বলবে সেই সুযোগ আপনার নেই একান্ত নিজের মনের আন্তরিকতা আল্লাহর প্রতি ভালোবাসার কারণে আপনি আপনার আরামের ঘুম আরামের ঘুম আপনি হারাম করে দিয়ে আপনি যখন তাহাজুদের জন্য দাঁড়িয়ে যান সেই সময়টি সেই মুহূর্তটি সেই বাদাতটি আল্লাহ তালা এত বেশি কবুল করে থাকেন যেটি রব্বুর আলমিন খুশি হয়ে যান আপনার আমার উপরে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান সেই সময় বান্দা যা চায় রব্বুর আলমিন তাকে তাই দান করেন সুভারম্বা আল্লাহ সুবহান হুয়া তালা করণে করিমের সুরা আসাজদার ভিতরে চমৎকার করে আল্লাহর ওই প্রিয় বান্দার তার জীবন এবং কর্মকে সুনিপুণ শিল্পীর তুলির আচরের মতো রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে তিনি স্পর্শ করে দিয়েছেন কত চমৎকার করে আল্লাহ বলেছেন একজন শিল্পী যেমন তুলি দিয়ে যেমন ছবি অঙ্কন করে আল্লাহ সুবাহান হুয়া ঠিক ওই তাহাজুদ গুজার নামাজের নামাজির অবস্থার আল্লাহ তারা ওইভাবে অঙ্কন করেছেন আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে ইয়াদউনা রাব্বাহুম বহুম আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা বহুম আনিল মাদাজে তাদের পার্শ্ব দেশ বিছানা থেকে আলাদা হয় অর্থাৎ আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে কিছু মোমেন বান্দা আছে যাদের গভীর রাতে তাদের এই পার্শ্ব অর্থাৎ মানে পিঠ বা পার্শ্ব বিছানা থেকে আলাদা হয়ে যায় সোভারন্দাহ আপনি ইয়াদু ওনারব্বাহম তারা আশা এবং ভয় নিয়ে ওই গভীর রাতে নীরবে নিবৃতে কোনো মানুষ দেখে না আল্লাহ আকবার সেই সময় তারা বড় আশা এবং ভয় নিয়ে রব্বুর আলমিনকে তারা ডাকতে থাকেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকেন সারা জীবনের গুনার কথা মনে করে সেই সময় একা একা কাঁদেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই রাতের গভীর নিবৃত্তে যখন একজন বান্দা চোখের পানি ফেলে কাঁদেন আল্লাহ সুবহান হুয়া তারা বিশ্বাস করুন প্রিয় দর্শক আমার ভাই এবং বন্ধুগণ ওই চোখের পানিটা রব্বর আলমিন বৃথা দেন না কোরআনে কারিমের ভিতরে এর ফজিলত বলা হয়েছে হাদিসের মধ্যে বলা হয়েছে কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষের মানুষেরা আল্লাহর আরসের নিচে ছায়া পাবে আল্লাহর আরসের নিচে যেই দিন আল্লাহর আরস ছাড়া কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে আল্লাহ রসুল বলেছেন ইল্লাহু আল্লাহর আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষকে রব্বুর আলমিন আরসের নিচে জায়গা করে দেবেন তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ওয়াজাকার আল্লাহ খালিয়ান ফাফাদাতা ওই ব্যক্তিকে রব্বুর আলমিন আরসের নিচে জায়গা করে দেবেন যেই ব্যক্তি নীরবে নিভৃতে একাকী চক্ষুর অন্তরালে অন্ধকার রাতে জনমানব শূন্য এলাকার ভিতরে বসে বসে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহর ভয়তে কাঁদতে থাকে আর তার চোখ থেকে পানি পড়তে থাকে নবীজি বলেছেন ওই ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহর আরো সে নিচে জায়গা পাবে প্রিয় দর্শক আমাদের জীবনের প্রত্যেকটি রাত্র কত বড় মহামূল্যবান প্রত্যেকটি রাতে রব্বুর আলমিন আরসের আরস থেকে রব্বুর আলমিন তিনি প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো তোমরা আমার কাছে বলো তোমার অসুখ হয়েছে রোগ হয়েছে আমার কাছে বলো আমি তোমার রোগ ভালো করে দেব কে আছো অভাবী আমার কাছে বলো আমি তোমার অভাব দূর করে দেব কে আছো পেরেশানগ্রস্ত বলো আমার কাছে আমি তোমার পেরেশানি দূর করে দেব রব্বুর আলমিন বান্দাকে ডাকেন সারাদিন বান্দা রবকে ডাকেন আল্লাহকে ডাকেন আর রাত বারোটার পরে মধ্যরাতের পরে আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন সুভানি সেই রাতে যারা এবাদাতবন্দি কি করেন সেটি হলো কেয়ামুল আর রাত্রিকালীন নামাজ প্রিয় দর্শক এই রাত্রিকালীন নামাজটি আমরা পড়ার চেষ্টা করব মাহি রমজান আমাদের বিরাট সুযোগ আমরা সাহারি গ্রহণ করতে উঠি সাহারি খেতে উঠি একটু আধা ঘন্টা আগে যদি আমি উঠি তাহলে আমার পক্ষে দুরাকাত করে চার রাকাত নামাজ পড়া সম্ভব এভাবে যদি একটি মাস যদি আমরা একটু চেষ্টা করি একটু চর্চা করি একটু যদি আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি তাহলে আমার মনে হচ্ছে রমজানের পরেও আমরা ইনশাআল্লাহ তালা তাহাজুদের নামাজ আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ নবীজ সাল্লাহ আলহিউসাল্লাম কীভাবে তাহাজুদ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ কেয়াম করতেন দীর্ঘ কেরাত পড়তেন আল্লাহ আকবার ওলামায় খারাফ ওলামায় সালাফ যারা রয়েছেন যারা আমাদের পূর্ববর্তী আলেম সালফে সালেহীন যাদেরকে আমরা বলি তারাও কিন্তু তাহাজুদের নামাজ পড়েছেন তারা দীর্ঘ কেরাত পড়তেন দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে থাকতেন এই দীর্ঘ দাঁড়িয়ে সময় দাঁড়িয়ে থাকার ভিতরে কিন্তু একটা মজা আছে আমরা নামাজ যেভাবে পড়ি সেজদা করি রুখু করি এইভাবে কিন্তু নামাজ হয় না কোন রকম আমরা সেজদা করলাম কোন রকম আমরা রুকু করলাম এইভাবে না করে দীর্ঘ সময় আপনি রুকু করে দেখেন দীর্ঘ সময় আপনি সেজদা করে দেখেন কত মজা লাগে আল্লাহ আকবার নবীজি বলেছেন সেজদার ভেতরে তুমি বেশি সময় কাটাও কারণ হলো কি সাজিদ বান্দা যখন সেজদার ভিতরে থাকে তখন আল্লাহর সবচেয়ে কাছে থাকে তখন তোমরা সেজদার ভিতরে বেশি বেশি তোমরা তো করো আর এই দোয়াগুলো আমরা বেশি করতে পারি তাহাজুদের নামাজের ভিতরে নবীজি সাল্লাহ আলী ইসলাম দীর্ঘ সময় তিনি সেজদা করতেন দীর্ঘ সময় তিনি কেয়াম করতেন রুকু করতেন নবীজি সাল্লাহ আলী ইসলাম কদম মুবারক ফুলে যেত আল্লাহ সকালবেলা সাহাবাহিক রাম যখন দেখতেন নবীজি সাল্লাহ আলী ইসলামের কদম ফুলে গেছে নবীজির পাপ ফুলে পানি জমা হয়ে পা মোটা হয়ে গেছে চেহারা ফুলে গেছে সাহাবাই রাম বুঝতে পারতেন রাত্রি বোধহয় হুজুর ঘুমান নাই হুজুরের চেহারা দেখে বোঝা যাচ্ছে হুজুর সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছেন তখন সাহাবা একরামের কষ্ট লাগতো হুজুরের মহাব্বতের কারণে সাহাবা একরাম বলতেন ইয়া রাসুলাল্লাহ আপনারা সারা জীবনের গুণা মাফ আল্লাহ তালা করে দিয়েছেন এর পরেও আপনি কেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজুদের নামাজ পড়েন এত কষ্ট আপনি কেন করেন নবীজি সাল্লাহ আলি ইসলাম তখন বলতেন আফালা আকুন আবদান শাকুরা ও আমার উম্মতের আমার সাহাবিরা আমি কি আল্লাহর শকর গোজার বান্দা হব না সুভান আল্লাহ আমি কি আল্লাহর শকর করব না তার মানে হচ্ছে এই যে আল্লাহ তালা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন দুটো হাত দিয়েছেন দুটো চোখ দিয়েছেন সুন্দর একটা ব্রেন দিয়েছেন এই ব্রেনের একটি নার্ভ যদি রব্বুর আলমিন একটু যদি আমাদেরকে ত্রুটিপূর্ণ করে দেন তাহলে আমার গায়ে পোশাক থাকে না উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় মানুষ ঘুরে বেড়ায় পাগলের মতো রব্বুল আলমিন আপনাকে আমাকে পাগল করলেন না আল্লাহ তালা আমাকে দৃষ্টি শক্তি দিলেন শ্রবণ শক্তি দিলেন আপনাকে আমাকে বেঁচে থাকার মতো সমস্ত উপাদান আল্লাহ তালা দান করলেন আমি কি এই নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করব না এই নিয়ামতের সুক্রিয়া আদায়ের জন্য আমাদেরকে তাহাজুদের নামাজ আমাদেরকে আদায় করতে হবে কেয়ামুল্লাইন আমাদেরকে করতে হবে প্রিয় দর্শক দেখুন না নবজি সাল্লাহ আলী একটি হাদিস আল্লাহ রসুল বলছেন ইয়া ইউহান্নাস ও মানুষেরা আফসুস সালাম তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন করো ব্যাপকভাবে সালামের প্রচলন করো তোমরা যাকে দেখো সালাম দাও ছোট হোক বড় হোক যে যে অবস্থায় আছে না কেন সবাইকে সালাম দাও একজন মুসলিম দেখলেই তুমি সালাম দাও আফসুস সালাম কথা বলার আগে আগে সালাম দাও প্রিয় দর্শক আমরা ব্যবহারিক জীবনে কি করি আমরা মোবাইল ব্যবহার করি আমরা হ্যালো বলি আগে কেন আমরা হ্যালোটার পরিবর্তে বলতে পারি না সালাম আলাইকুম এটাও বলা যায় আমরা অনেকেই হ্যালো বলে কথা বলা শুরু করি সালাম দেই না অথচ নবীজি সাল্লাহ আলাইসলাম সালাম আসসালামু কাবলাল কালাম কথা বলার আগে সালাম আগে সালাম পরে কালাম নবীজি বলছেন ইয়া ইউহানাস ও মানুষেরা আফসু সালাম তোমরা ব্যাপকভাবে সালামের উপর চরণ করো ও আতে আমুত আম আর তোমরা মানুষদেরকে খাবার দাও অভুক্তদেরকে খাবার দাও রমজানে এই কাজটি কিন্তু আমাদের ব্যাপক সুযোগ আছে গরিবদেরকে খাবার প্রদান করা ওয়াসিরুল আরহাম আর তোমরা কি করো তোমরা আত্মীয়তার সম্পর্ক তোমরা অটুট রাখো অর্থাৎ তোমার রক্ত সম্পর্কে যারা আছে বাবা মা ভাই বোন হ্যাঁ, এই যে চাচা মানে মায়ের দিক থেকে বাবার দিক থেকে যারাই আমাদের নিকট আত্মীয় আছে দূরাত্মীয় সবার সাথে কি করা সম্পর্ক বন্ধন রাখা অটুট রাখা মনে রাখবেন মনে রাখবেন প্রিয় দর্শক যারা আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে তারা পৃথিবীতে কোনোদিন লাঞ্ছিত হয় না অপমানিত হয় না আল্লাহ তাদেরকে কখনো কোনো বড় বিপদ দেন না কারণ এরা আত্মীয়তার সম্পর্ক বন্ধন করে রক্ষা করে এটি আমরা প্রমাণ পাই কোথায় নবীজি সাল্লাহ ইসলাম যখন ওহি পেলেন প্রচন্ড জ্বর উঠে গেল ভয় পেয়ে গেলেন জিবরিলকে দেখে বাসায় এসে খাদিজা রাজি আল্লাহ তালাকে বলেন ইয়া খাদিজা জাম্বিল উনি খাদিজা আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করে দাও আমার ভয় লাগছে লেখা খাসি তো আরা নাপসি আমার নিজের উপরে ভয় হচ্ছে মনে আমি মরে যাবো তখন খাদিজা রাদি আল্লাহ তালা যে কথাটি বলেছিলেন কাল্লা না আল্লাহর কসম আল্লাহ আপনাকে করবেন না কারণ ছিল আপনি আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করে চলেন আল্লাহ তাহলে বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে চলে আল্লাহ তাদেরকে বেজ্জতি করেন না আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন না দুনিয়ার জীবনে তারা সম্মান পায় আখেরাতেও তারা সম্মান পাবে এই জন্য নবীজি বলছেন ওয়াসিরুল আরহাম তোমরা আত্মীয়তার সম্পর্ক তোমরা রক্ষা করে চলো এরপরে নবীজি বলেন ওয়ান ওয়াসল্লু আর তোমরা নামাজ পড়ো ওয়ান্না সোনিয়াম যখন মানুষেরা রাতের বেলা ঘুমান্ত থাকে সুপ্রিয় দর্শক সেটাই আমরা আলোচনা করছি অর্থাৎ রাতে যখন মানুষেরা ঘুমন্ত থাকে তখন তোমরা কি করো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো হবে কি কয়টা আমলের কথা বলা হলো এখানে চারটা আমলের কথা এক সালামের ব্যাপক প্রচার করো খাদ্য দান করো আরেকটি হচ্ছে তোমরা কি করো তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো বন্ধন অটুট রাখো আর চার নম্বরে হলো তোমরা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করো নবীজি বলছেন এই চারটি আমল যারা করবে আল্লাহ রসুল বলছেন জান্নাত জান্নাতাবি সালাম তুমি নিরাপদে নিরাপত্তার সাথে তুমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও সুভান সুভান আল্লাহ আকবার নবীজি বলছেন এই চারটি আমল যারা করবে তারা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে সক্রিয় দর্শক এই জন্য রাতের রাতের ইবাদাত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাহ আলহি আমাদেরকে রাত্রিকালীন ইবাদাতের ব্যাপারে অনেক উৎসাহিত করেছেন তবে মাহের রমজানে আমরা যে বিতির সালাদ পড়ি এটিও কিন্তু আমাদের জন্য রাত্রিকালীন নামাজ বিশেষ করে মাহের রমজানে এক্সট্রা যে আমলটা আমরা করি সেটা হলো সালাতুত তারাফি তারাবির সালাদ এই সালাতের ব্যাপারে নবীজি সাল্লাহ আলী সালাম বলেছেন মান কামা রমাদানা ইমানা ওয়াহতিসাবা গফির আলাহু মা তাকাদ্দামা মিন নবীজি বলেন যে ব্যক্তি রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে অর্থাৎ কিয়ামুল্লাইল করবে তারা সালাতুত তারাবি আদায় করবে তাহাজ্জুদের সালাত আদায় করবে নবীজি বলেছেন গফির আল্লাহমা তাকাদ্দামা মিন জাম্বি আল্লাহ সুবাহানা ফুয়া তালা তার পেছনের জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন সুপ্রিয় দর্শক তাহলে রাতের এই নামাজ দ্বারা আমাদের গুণাগুলো মাফ হয়ে যায় রাতের এই নামাজ দ্বারা আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি রাতের নামাজ দ্বারা আমার মর্যাদা বাড়তে পারে আমার মাকামি মাহমুদা রব্বুল আলমিন আমার মর্যাদাকে বাড়িয়ে দিতে পারেন সুবাহ আহমদি নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম এই ইবাদাত সারা জীবন তিনি করেছেন রাত্রিকালীন নামাজ যদি আমি আদায় করি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের উপরে একটা বিরাট ন্যামাদ বিরাট নূর আমাদের আমাদের জন্য আসবে রব্বুর আলমিনের সেই নূর আমাদেরকে দান করবেন হেদায়তের নূর রাহমাতের নূর মাকফিরাতের নূর দিয়ে রব্বুর আলমিন আমাদেরকে ধন্য করবেন প্রিয় দর্শক আসুন না মাহির রমজানেও আমরা সেই কেয়ামুল্লাইল বিশেষ করে সালাতুত তারাবি বিতর্ক না করে আমরা আট টাকাত পড়বো না বারো রকাত পড়বো এটা ঝগড়া করবো না আমরা ঝগড়া করবো না আমরা সালাত নিয়ে ঝগড়া করবো না মুসলিম উম্মার ভিতরে মাহাব্বত নিয়ে আমরা আল্লাহর বাদাতবন্দি করার চেষ্টা করব আমরা ঝগড়া রেখে বিতর্ক রেখে আমরা পরস্পরে মাহাব্বতপূর্ণ পরিবেশ নিয়ে আল্লাহর ন্যাক বান্দা হয়ে দুনিয়াতে থাকতে চাই এবং পর পরকালেও রব্বুল আলমিনের জান্নাতে আমরা একত্রে বসবাস করতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমরা আজকের আয়োজন সুবাহান আলকাল্লাহমাবিহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাগ ফিরুকা ওয়া ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Thank you.